আয়সা রাজিল্লাহ তাল্লাহ্নত বর্ণিত যে একবার তিনি নাবী সাল্লাহ আল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন ওহদের দিনের চেয়ে কঠিন কোনো দিন কি আপনার উপর এসেছিল তিনি বললেন আমি তোমার কম হতে যে বিপদের সম্মুখীন হয়েছি তা তো হয়েছি তাদের হতে অতি কঠিন বিপদের সম্মুখীন হয়েছি আকাবার দিন যখন আমি নিজেকে ইবনু আব্দে ইয়ালিল ইবনে আবদে কালালের নিকট পেশ করেছিলাম আমি যা চেয়েছিলাম সে তার জবাব দেয়নি তখন আমি এমনভাবে বিষণ্ন চেহারা নিয়ে ফিরে এলাম যে কার্নুস সালিব পৌঁছা পর্যন্ত আমার চিন্তা দূর হয়নি তখন আমি মাথা উপর উঠালাম হঠাৎ দেখতে পেলাম এক টুকরা মেঘ আমাকে ছায়া দিচ্ছে আমি সেদিক তাকালাম তার মধ্যে ছিলেন জিবরিল আলাহিসাল্লাম তিনি আমাকে ডেকে বললেন আপনার কম আপনাকে যা বলেছে এবং তারা উত্তরে যা বলেছে তা সবই আল্লাহ শুনেছেন তিনি আপনার নিকট পাহাড়ের ফেরেস্তা পাঠিয়েছেন এদের সম্পর্কে আপনার যা ইচ্ছা আপনি তার হুকুম দিতে পারেন তখন পাহাড়ের ফেরেস্তা আমাকে ডাকলেন এবং আমাকে সালাম দিলেন অতপর বললেন হে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এসব ব্যাপার আপনার ইচ্ছা দিন আপনি যদি চান তাহলে আমি তাদের উপর আকশাবাইনকে চাপিয়ে দেব আকশাবাইন অর্থাৎ দুটি কঠিন শিলার পাহাড় উত্তরে নবী সাল্লাহ সাল্লাম বললেন বরং আশা করি মহান আল্লাহ তাদের বংশ থেকে এমন সন্তান জন্ম দিবেন যারা এক আল্লাহর ইবাদত করবে আর তার সঙ্গে কাউকে শরিক করবে না